السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক ও শ্রোতা ভাই বোনেরা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফিকি আরেকটি মশালা নিয়ে সেটা হচ্ছে আজান ও একামতের সংজ্ঞা এবং সেগুলোর বিধান সম্পর্কে প্রথমত আজান ওকে আমাদের সংজ্ঞা দিয়ে যাচ্ছি আজান শব্দ অর্থ আছে জানিয়ে দেওয়া হম এটা সাবধান সুরে তিন নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলেন যে আল্লাহ এবং তার পক্ষ থেকে ঘোষণা সুতরাং ঘোষণার অর্থে জানিয়ে দেওয়ার অর্থে শরীয়তের পরিভাষায় আজান বলা হয় যে সালাতের সময়টাকে জানিয়ে দেওয়া বিশিষ্ট কিছু শব্দে বিশেষ কিছু শব্দের মাধ্যমে যেটা শরীয়তে নির্ধারিত সেগুলোর মাধ্যমে সালাতের সময়টুকুর খবর দেওয়া এবং একামতের পাশাপাশি আরেকটি হচ্ছে একামত একামত আকাম শব্দের ধাতু যেটিকে মাস্তর বলা হয় এটা হচ্ছে একজন বসাকে বসা লোককে দাঁড়িয়ে দেওয়া হ্যাঁ, এটা হচ্ছে দাঁড়িয়ে দেওয়া হচ্ছে শাব্দিক অর্থ কিন্তু পারিবেশিক অর্থ হচ্ছে শরীয়তের উপরিভাষায় যে বিশেষ শব্দের মাধ্যমে সালাদ শুরু হওয়ার ব্যাপারটা জানিয়ে দেওয়া হয় এবং এগুলোর কিছু বিধানও রয়েছে আজান এবং একামত এটা পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য পাঁচ সালাতের জন্য কিন্তু অন্য সালাতের ক্ষেত্রে আজান একামত প্রযোজ্য নয় শুধু সেই আজান একামত হচ্ছে যদি কেউ সেটা আদায় করে তাহলে অন্যদের পক্ষ থেকে আদায় হবে আর কেউ না করলে সবাই গুণাগার হবে কারণ হচ্ছে আজান একামত শরীয়তের হ্যাঁ, বাহ্যিক নিদর্শন যেগুলা পরিত্যাগ করা শরীয়তে বিরাট অপরাধ এই কারণে কোন এলাকায় যদি আজান একমত না হয় সে এলাকার লোকদের সাথে প্রশাসনের যুদ্ধ করা বাধ্যতামূলক কারণ শরীয়তের একটা শেয়ার ইসলাম শেয়ার নিদর্শন সুতরাং এটাকে রক্ষা করতে হবে হম ব্যাপারটা আশা করি আমরা বুঝতে পেরেছি আল্লাহ আমাদেরকে আমল করার তফিক দান করুন ওসল্লাহ মোহাম্মদ ওয়ালা আলহি সাহবিহি আজমাইন